আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নয় নম্বর প্রশ্ন আমি কিছুদিন ধরে দাড়ি রাখা শুরু করেছি আলহামদুলিল্লাহ শেখ আমি বেশ কিছু সালাফি আলেমদের কাছে শুনেছি দাড়ি এক মুঠোর কম রাখলে বা ছেড়ে না দিয়ে ছোট রাখলে ওয়াজেব আদায় হয়ে যাবে জি এক মুঠোর কম রাখলে বা ছেড়ে না দিয়ে ছোট রাখলে ওয়াজেব আদায় হয়ে যাবে তবে সন্ন্যতের স পাওয়া যাবে না ভুল কথা কোন সালাফি আলেম এই কথা বলতে পারে না আমি জানি না যেমন কোনো সালাফি আলেম বলেছেন যে এক মুষ্টির কম রাখলেও তার ওয়াজিব আদায় হয়ে যাবে বরং শাইখুল ইসলাম তাইম রহমতুল্লাহ আলী বলেছেন যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে এটার ওপর হ্যাঁ, ঐক্যমত রয়েছে তার অতিরিক্ত সম্পর্কে যাদের বড় দাড়ি লম্বা হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে কাটতে পারবে কিনা এই নিয়ে এখতলাফ রয়েছে কাটতে পারবে কি না এই নিয়ে ইখতলাফ রয়েছে দ্বিমত রয়েছে তো কমপক্ষে আপনি এক মুষ্টি তো রাখুন আর এক মুষ্টি মানে আপনার মুখটাকে ধরে নাই দাড়ি থেকে শুরু করে এক মুষ্টি রাখুন আমি আসলে যারা দাড়ি রাখে না তাদেরকে বলি যে কমপক্ষে দাড়ি রাখেন দাড়ি রাখেন আর যারা দাড়ি রেখে দিয়েছে কিন্তু হ্যাঁ সেই আপনার দাড়ি রেখেছে আপনার এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি করে আধা আধা ইঞ্চি করে তাদের বলি দাড়ি বাড়ান কারণ আপনার ওয়াজিব আদায় হয়নি আপনার ওয়াজিব ফরজ আদায় হয়নি আর দাড়ি রাখা ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই দাড়ি রাখা ওয়াজিব সন্ন্যত নয় সন্ন্যত যারা বলেছে দাড়িকে হালকা করে দিচ্ছে তো দাড়ি বড় বাড়াইতে বলি যারা দাড়ি ছোট রাখে আর যারা এক মুষ্টি রেখেছে তাদের বলবো যে দাড়ি আরও বাড়ান কারণ রসুল্লাহ সাল্লাম কিন্তু এই পরিমাণ নির্ধারণ করেননি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দাড়ি বাড়াতে বলেছেন ওয়াফুল লোহা ও ফুল লোহা ও ফেরুল লোহা এ বিভিন্ন শব্দগুলি এসেছে বা বাক্যগুলি এসেছে সবগুলির অর্থ চারিদিক থেকে বাড়ানো লম্বা কর আর্খ মানে লম্বা লম্বার দিক থেকে বাড়ানো ফেরু মানে চারিদিক থেকে যেন একবারে পূর্ণ দাঁড়িয়ে বড় হয় চারিদিক থেকে এই নয় যে সাইড থেকে যেমন অনেকেই আজকাল ওই আমাদের দেশে হানাফি সমাজের আলেমরা গালের ওপর থেকে একবারে কাটতে কাটতে আবার মন্ডন করতে মন্ডন করে একবারে চিকন করে দেয় আর দেখতে বেশি লাগে এটা সন্ন্যতের খেলাফ কাজ তাহলে সে তৌফির করলেন অফিরুল্লাহা জি ওয়াফুল্লোহা ওয়াফু মানে ছেড়ে দাও বাড়াও জি এবং মুশ্রেকদের বিরোধিতা করতে বলা হয়েছে যারা দাড়ি মন্ডন করে তাদের মাঝে আর মুশ্রেকদের রূপচেহার মাঝে কোনো পার্থক্য নেই অগ্নি পুজকরা দাড়ি মন্ডন করতো হিন্দুরা দাড়ি মন্ডন করে খ্রিস্টানরা দাড়ি মন্ডন করে সুতরাং তাদের সদৃশ্যতা অবলম্বন করে তারা আল্লাহ রব্বুল আলম যেন হেদায়ত দান করে তো দাড়ি বাড়াবেন এক কথায় জি আর যে কথা বলছেন যে সালাফি সালাফির লেভেলটি আজকাল খুব সহজ হয়ে গেছে হ্যাঁ দু তিনটা ফতোয়া দিতে পারলে সালাফি কোনো জায়গাতে যদি বলে যে হ্যাঁ আমিন জোরে বলবেন তাহলে ওই হয়ে গেল দেন করবেন তাহলে সালাফি হয়ে গেল তার আকিদা মানহাজে কি আছে বেদাত বেদাতিদের সাথে মহাব্বত ইখওয়ানি মানহাজের বিশ্বাসী আর তারপরে যেসব আকিদা মানহাজের যে বিষয়গুলি আছে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি সম্পর্কে কিছু জানেই না আর দিলেন সালাফি বানিয়ে তো সালাফি নামটি অত্যন্ত আজকাল মার্কেটে সস্তা হয়ে গেছে বিনা পয়সাতে পাওয়া যাচ্ছে আল্লাহ হেফাজত করে সব